কথা সুর ও কণ্ঠে সভ্যধ্বনি সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জায়েদ আহমাদ জায়েদ আহমাদ পরিবেশনায় দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কণ্ঠধ্বনি সবি তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় ওই দেখা যায় দূরে শুনিল আকাশ হু সুরে বয়ে চলে দক্ষিণা বাতাস ওই দেখা যায় দূরে শুনিল আকাশ হুহু সুরে বয়ে চলে দক্ষিণ বাতাস জোড়া বেঁধে যায় উড়ে সাদা বলাকায় জোড়া বেঁধে যায় উড়ে সাদা বলাকায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় ওই দেখা যায় দূরে শুনিল আকাশ হু হু সুরে বয়ে চলে দক্ষিণা বাতাস ওই দেখা যায় দূরে শুনিল আকাশ হু হু সুরে বয়ে চলে দক্ষিণা বাতাস জোড়া বেঁধে যায় উড়ে সাদা বলাকায় জোড়া বেঁধে যায় উড়ে সাদা বলাকায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সূর্যটা উঠে দেখি রোজ সকালে পাখিগুলো গাই গান গাছেরি ডালে সূর্যটা উঠে দেখি রোজ সকালে পাখিগুলো গাই গান গাছেরি ডালে প্রজাপতি রং মেখে নাচিয়া বেড়ায় প্রজাপতি রং মেখে নাচিয়া বেড়ায় প্রজাপতি রং মেখে নাচিয়া বেড়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সূর্যটা উঠে দেখি রোজ সকালে পাখিগুলো গায় গান গাছেরি ডালে সূর্যটা উঠে দেখি রোজ সকালে পাখিগুলো গায় গান গাছেরই ডালে প্রজাপতি রং মেখে নাচিয়া বেড়ায় প্রজাপতি রং মেখে নাচিয়া বেড়ায় প্রজাপতি রং মেখে নাচিয়া বেড়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় শান্ত সকাল শেষে ক্লান্ত মেলায় প্রকৃতির সাথে দেখি রোদ্র খেলায় শান্ত সকাল শেষে ক্লান্ত বেলায় প্রকৃতির সাথে দেখি রোদ খেলায় সবুজের সমারোহ নয়ন জোড়ায় সবুজের সমারোহ নয়ন জোড়ায় সবুজের সমারোহ নয়ন জোড়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সন্ধারাধারে বাসের থোকায় আলো জেলে করে খেলা জোনাকি পোকায় সন্ধ্যার ধারে বাঁশের থোকায় আলো জেলে করে খেলা কি পোকায় সন্ধ্যার আধারে বাঁশের থোকায় আলো জেলে করে খেলা জোনাকি পোকায় রাত্রিতে উঠে চাঁদ তারারি মেলায় রাত্রিতে উঠে চাঁদ তারারি মেলায় রাত্রিতে উঠে চাঁদ তারারি মেলায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় সবই তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায়